چین عرب ہمارا ہندو ستا ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا دنیا کے بت قدو میں پہلا گھر خدا کا ہم اس کے پاس باہیں وہ پاس باں ہمارا باطل سے دبنے والے سے مانی ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا محترم المقام حضرت صدر جلسہ গ্রামি কদর حضرات علماء কেরাম সমাবেত সর্বস্তরের দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা মহান আল্লাহ আলমিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আজ বিশে নভেম্বর দুই হাজার ষোলো ইংরেজি তারিখে নরসিংদী জেলার রায়পুরা থানা প্রপারে অবস্থিত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজনগর মাদ্রাসার দুই দিন ব্যাপী সালানা জলসার আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি হুকমা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ ফাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাবাত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মজনবিন রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছে আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের মনোযোগ যদি সামলে হাল থাকে অল্প সময়ের মধ্যে দু চারটি কথা আপনাদের খেদমতে নিবেদন করার খেয়াল ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ তবে কথা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা স্টেজের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দাঁড়িয়ে আছেন এবং প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের দুই পাশে বা প্যান্ডেলের বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কিছু শুনতে চান তাহলে বসে পড়ুন চোখে পড়ে মতো একটা মানুষও দাঁড়াইয়া থাকবেন না প্রত্যেক কাজের একটা পরিবেশ আছে পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে আপনারা দেখে থাকবেন মসজিদের মধ্যে ধূমপান নিষেধ লিখা থাকে না তারপরেও মসজিদের মধ্যে কেউ ধূমপান করে না বাসের মধ্যে ধূমপান নিষেধ লিখা থাকে তারপরেও বাসের মধ্যে মানুষ ধূমপান করে কারণ মসজিদ ধূমপানের পরিবেশ নয় বাসের অভ্যন্তরীণ পরিবেশ ধূমপানের পরিবেশ ঠিক না ব্যাঠিক বলে মসজিদে ধূমপানের পরিবেশ নয় কেন মসজিদের ইমাম মোয়াজেন মসজিদের মধ্যে সিগারেট ধরায় না কথা বুঝতেছেন মসজিদের ইমাম মসজিদের মধ্যে সিগারেট ধরায় এই হটো হটো ভাই আপনি বসেন না আটতেছেন কেন এই মসজিদে ধূমপানের পরিবেশ নাই কেন মসজিদের ইমাম মোয়াজেন ধূমপান করে না বাসের মধ্যে ধূমপানের পরিবেশ হয় কেন বাসের ইমাম মোয়াজেন ধূমপান করে বাসের ইমাম সাহেবের নাম হইল ড্রাইভার বলে হুজুর ইমাম সাহেব কেমনে ইমাম মানি যিনি সকলের সামনে থাকে বাসের ড্রাইভার প্যাসেঞ্জারদের সবাই সামনে থাকে না পিছনে থাকে আর বলবেন হুজুর মোয়াজেন কেমনে মোয়াজেন মানি যে অন্যদেরকে ডাকে মসজিদের মোয়াজানে হাইয়া আলা সলা হাইয়া আলা সলা কুইয়া কুইয়া নামাজের দিকে ডাকে আর বাসের মোয়াজানে ডাকা ডাকা ডাকা ডাকা আসেন আসেন ডাকা ডাকে কি ডাকে না তাহলে একজন নামাজের মোয়াজ্জেন আরেকজন ডাকার মোয়াজেন কথা বুঝেন নাই এখন মসজিদের ইমাম মোয়াজেন দনুজনে সিগারেট খায় কি খায় না আরো খায় যে কেমন খাওয়া ইমাম সাহেবে মোয়াজেন সাহেবের কয় সলিমদ্দি একটা সিগারেট ধরা তো সলিমুদ্দি সিগারেট ধরায় না দাঁড়াইবে কেমনে ওস্তাদ তো ওস্তাদের কথা অ্যাভয়েড করা যায় মসজিদের মোয়াজেনেরা ইমাম সাহেবকে ওস্তাদ সম্বোধন করে না বেশির থেকে বেশি হুজুর বলে কিন্তু বাসের অ্যাসিস্ট্যান্টেরা ড্রাইভার সাহেবকে ওস্তাদ সম্বোধন করে ঠিক না বে ঠিক ওস্তাদ কয় এখন ওস্তাদের কথা ফেলবে কিভাবে এই জন্য সিগারেট একটা ধরায় দরাইয়া মনে মনে চিন্তা করে আমার ওস্তাদ ব্যস্ত মানুষ গাড়ি চালাইতেছে এত বড় লম্বা সিগারেট এটা কিভাবে খাবে আমার নাম তো এমনি হেল্পার আমি একটু হেল্প করে দিই তো তিন ভাগের এক ভাগ মোয়ারজন সাহেব অর্থাৎ সাগরিদের টানে আর বাকি দুই ভাগ ওস্তাদের টানে এবারে কেমন ওস্তাদ কেমন সাগরি চিন্তা করে দেখেন এখন ওনারা ওস্তাদ সাগরি দনুদনের সিগারেট টাইনতে দেখে প্যাসেঞ্জাররা এবার প্যাসেঞ্জাররাও একটা একটা ধরায় এইভাবে সেখানে ধূমপানের পরিবেশ সৃষ্টি হয় এবার পরবর্তীতে যারা যারা আসে সবাই ধূমপান করে যাদের অভ্যাস থাকে কিন্তু মসজিদের মধ্যে গোরতর ধূমপানের অভ্যাস যার আছে সে হোক ভুলে হোক একটা সিগারেট মসজিদে ধরাবে না কারণ মসজিদ ধূমপানের পরিবেশ না এই জন্য ভাই আজকের এই মাহফিলের সামিয়ানার নিচ ফ্যান্ডেলের ভিতর এটা দিনই কথাবার্তা শোনার পরিবেশ এর মধ্যে ঢুকলে বসলে ওই পরিবেশে আপনার মধ্যে ক্রিয়া করবে আর দশজন যেভাবে মনোযোগ সহকারে মনোনিবেশের সাথে শুনতেছে আপনিও সেরকম মনোযোগের সাথে শুনতে পারবেন বাহিরে দাঁড়াইয়া থাকলে দাঁড়াইয়া দাঁড়ায় শুনলে সেরকম মনোযোগিতার সাথে শোনা হবে না আর এই শোনা আপনার সাথে বাড়িতে যাবে না অতএব ওয়াজ শোনার আগের দিন যেরকম মদ খাইয়া কারেন্টের কে জড়াই ধরি আব্বা ভালো আসেননি এই বদভ্যাস পরের দিনও থাকি যাবে তো এই ওয়াজ শুনলে লাভটা কি রায়পুরে অবশ্য নাও থাকতে পারে আমি আমার এলাকার কথা বলতেছি কিছু কিছু ফলাফাইন আছে সন্ধ্যা হইলে সিফা সাফা অন্ধকার গলি তালাশ করে এবার এটার মধ্যে ডুকি বসি থাকে প্রায় ঘন্টা খানিক আধা ঘন্টা কিরে ভোলা বাইর কে হয় না সেখানে কি কি যেন খায় এবার সেখান থেকে বাইরে আসি মেইন রোডের সাথে কারেন্টের ফিলার সেইটারে জড়াই দড়ি কয় আব্বা ভালো আছেন আসলে আব্বা না কারেন্টের ফিলার কারেন্টের ফিলার এবার কারেন্টের ফিলারে বাপ ডাকে কেন ওই যে অন্ধকারের মধ্যে যাই কি খাইয়া আসছে এই জন্য আমাদের যুবক তরুণেরা আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাইয়েরা তোমরা যারা স্কুল কলেজে পড়ো তোমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করো আমি তোমাদেরকে একটু হুঁশিয়ার করে দিতে চাই বন্ধু বন্ধু বানাইবা কাকে বন্ধু বানানোর সময় একটু সাবধান হইয়া বন্ধু বানাইও যদি একটা নামাজি ছেলেকে তুমি প্যান্ট বানাও সে মাগরীবের নামাজের আজান শুনি তোমার হাত ধরে টানাটানি করবে বন্ধু আসো নামাজটা পড়ি আসি আর একটা মদদি ফোলাকে যদি বন্ধু বানাও তো সে সন্ধ্যার পর একটু অন্ধকার হলে তোমার হাত ধরে টানাটানি করবে তোমাকে ওই অন্ধকার গলিতে নিয়ে ফেন্সিডেল খাওয়ানোর জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এতে করে ভালো ভালো মানুষের সন্তানেরা নষ্ট হইয়া যায় এ অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে সঙ্গদোষ বড় দোষ এজন্য কাকে বন্ধু বানাইতেছ কার সঙ্গ লাভ করতেছ এটা আগে একটু দেখবা কোন অসৎ চরিত্র ছেলেকে বন্ধু বানাইবে না তাহলে তোমার চরিত্রও ঠিক থাকবে না this is the first dose this is the first dose কথা শুরু করার আগে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাবাত করেছি প্রথমে এটার একটু অনুবাদ শুনেন মনোযোগ আছে তো সবাই ওই চানু আরেকজনের ওইদিকে কারে হাত দেখাইতেছে দোস্ত আপনারা বসেন না এইভাবে দাঁড়াই থাকলে তো এটা অসুন্দর দুই কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য বাসে উঠলে আপনারা সিট তালাশ করেন বসতে চান দাঁড়াইতে কষ্ট এইখানে দাঁড়াইতে কষ্ট হয় না এই ফলাইগুলা কথা শুনে না বস দাঁড়া দাঁড়াবি তো ওদিকে যাই দাঁড়া এখানে আসি দাঁড়ানোর দরকার নেই মনোযোগ আছে আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করার জন্য আশা করেছি আয়াত তালাবাদ করেছি এটার মধ্যে কোনো কিচ্ছা কাহিনী নেই ইসুফ লেখা নাই বদরহুদের কাহিনী নাই এটা একটা তাত্ত্বিক আলোচনা সম্পূর্ণ আয়াতের ব্যাখ্যা ভিত্তিক আলোচনা ফলে একটু কঠিন বুদ্ধ হইতে পারে খুব মনোযোগ না থাকলে সর্বসাধারণের জন্য বুঝে উঠা এবং এটাকে আয়ত্ত করা একটু কঠিন হবে আমি আগে বলে দিতেছি পরে কবেন হুজুরে কি বয়ান করলো বুঝলাম না এটা যেন না হয় এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে সময়ের প্রয়োজনে বলতে হয় আল্লাহ সুবাহ এরশাদ করেন ইউতিল হিকমাতা মাইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا মাহফিলের মধ্যে হাফেজ আছে হাফেজ যারা হাফেজে কোরআন আছেন একটু হাত উঠান হাফেজে কোরআনের একটা হাত উঠান ভাই আমি যে আয়াতটা তালাবাত করলাম এটা কোরআন শরীফের আয়াত কিনা জি না আমি বানাইয়া সালাই দিতেছি কোরআন শরীফের আয়াত হাফেজ সাহেবেরা সার্টিফাই করলেন আচ্ছা হাত নামান কোরআন শরীফের আয়াত যে এর মধ্যে কোনো সন্দেহ যেই মুসলমান কোরআন শরীফকে আংশিক অথবা পরিপূর্ণভাবে মানে না এই মুসলমান মুসলমান নামের কলঙ্ক মুসলমান নামের কলঙ্ক যেই হতবাগা কোরআন শরীফকে আংশিক বা পরিপূর্ণভাবে মানে না এই হতবাগার ইসলামের ভান্ডারে তার জন্য কোনো অংশ নাই কোনো অংশ নাই যে হতবাগা কোরআন শরীফকে পুঁজি গ্রন্থ হিসাবে মানে না আংশিক বা পরিপূর্ণ এই হতবাগা নিজেকে মুসলমান দাবি করার এবং সাত দিন বয়সে মা বাপে মুসলমানি যে নামটা রাখছে এই নামটা বহন করিয়া পরিচয় দেওয়ার কোন অধিকার নাই বুঝে থাকলে বলেন তো এই পর্যন্ত আমি যে কথা বললাম এটা কোনো রাজনৈতিক আলোচনা জি কোন দলের পক্ষে কোন দলের বিপক্ষে জি পজিশন পার্টির পক্ষে অপোজিশন পার্টির বিরুদ্ধে না এই সমস্ত পজিশন অপোজিশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা no party no politics no গতি নো ক্ষমতা ঠিক না ঠিক অতএব সে বিষয়ে আমাদের কোনো আলোচনা নাই আমাদের আলোচনা হলো আমরা বুঝাইয়া সুজাইয়া দেশের গুলাকে দেশের সূর্য গুলাকে চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলা আমাদের মিশন দেশের সূর্য গুলাকে মত ছাড়া করা দেশের সূর্য সন্তান গুলাকে নিক্ষেপ থেকে বিরত রাখা ঠিক না বেটে আমাদের সাথে রাজনীতির কি সম্পর্ক গদির কি সম্পর্ক পজিশন ও পজিশনের পক্ষ বিপক্ষের কি সম্পর্ক কেউ যদি ভুল বুঝি খামাখা অপবাদ দে অভিযোগ করে তাহলে এটা নিতান্তই অভিযোগ ছাড়া কিছু নয় কোরআন শরীফের আয়াত কিনা আমি ট্রান্সলেটর মাত্র শুধুই অনুবাদকারী যদি এর মধ্যে কোনো সুবিধা অসুবিধা থাকে তাহলে যার কথা তার সুবিধা অসুবিধা আমার না যদি কারো মনে কষ্ট আসে যার কথা তার উপরে আসবে আমার উপর নয় এটাই লিগেল এটাই কি লিগেল আশা অনুবাদ করি যদি আমার অনুবাদ ভুল হয় আমি উন্মুক্ত অনুমতি দিয়া দিলাম যেই কোনো বাপের সন্তানের জন্য অনুমতি আছে দাঁড়াইয়া বলবে হুজুর আপনার অনুবাদ ভুল বিশুদ্ধ অনুবাদ করেন আমি সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানাবো আর কোন কথা আছে অনুবাদটা শোনেন আল্লাহ বলেন ইউক্তিল আল্লাহ দান করেন হেকমত যাকে চান কে দান করেন কি দান করেন হেকমত কাকে দান করেন যাকে চান এখানে কোন তদ্বিরের সুযোগ আছে টেলিফোনের সুযোগ আছে বান্ডিল মারার সুযোগ আছে হ্যালো রব্বুল আলমিন দিয়া দেন দিয়া দেন আমার লোক সুযোগ আছে জি না মাইয়াশা আল্লাহ কয় আমি করতেছি মাইয়াশা আমার খুশি আমি যাকে চাই তাকে দিই ঠিক না বেটি কোন তদ্দিরের সেখানে সুযোগ নাই আল্লাহ মাহিয়ারা বাহারে বগুজার বাহারে আসলে মাহি হাইওয়া ইজা সেখানে কোন রকমের হিরাকুদ্দিন চলে না টালটারি আর বাট্টারি জায়গা মতো চলে সব জায়গায় চলে না ইউতিল হিকমাতা মাইয়াশা আল্লাহ পাক দান করেন হিকমত যাকে চান ওয়ামাই ইউতাল হিকমাতা এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয় যাকে আল্লাহাক হিকমত নামের দৌলতটা দান করেন ফাকাদ উতিয়া খায়রান কাসিরা নিশ্চয় সে প্রদত্ত হয় প্রাপ্ত হয় অধিক অধিক কল্যাণ আমার বেরা যাদের জানা আছে একটু বলুন তো অনুবাদটা শুদ্ধ না অশুদ্ধ জি তাহলে হেকমত নামের একটা দৌলত একটা সম্পদ এটা আল্লাহ যাকে খুশি তাকে দেন যে আল্লাহর মেহরবানিতে পাইয়া যায় সে দুনিয়া আখেরাতের সমূহ কল্যাণের ভাগি হইয়া যায় কত বড় দৌলত যার প্রাপ্তির সাথে আল্লাহ খায়রে কাসিরের প্রাপ্তির ঘোষণা দিচ্ছেন খায়রে কাসির অধিক করলাম অধিক মঙ্গল দুনিয়া আখরাতের সমূহ করলাম সমূহ মঙ্গল প্রাপ্তির ঘোষণা আল্লাহ পাক যেই হেকমতের সাথে দিয়া দিলেন সেই হেকমতটা আসলে কি জিনিসটা বুঝার দরকার আছে না নাই আমি ফরিদুদ্দিন আমার মতে বলে দিলে হবে না মুফাসের আমার মতে বলতে হবে আমার ভাইয়েরা দোস্ত আবার হেকমত আকল এলেম এরকম সম অর্থ বহনকারী কয়েকটা শব্দ আছে কয়েকটা শব্দ আছে এর মধ্যে আকল শব্দের অর্থ হল জ্ঞান এলেম এলেম বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম আল্লাহর থেকে শিক্ষা অর্জন করিয়া উম্মতের কাছে পৌঁছাই আসেন সেটার নাম এলেম সেটার নাম কি এই মনোযোগ আছে আমার কিছু কিছু ভাইয়েরা এলেমের তর্জুমা করে জ্ঞান দিয়া এলেমের তর্জুমা নিচক জ্ঞান দিয়া করা ভুল ভুল এই জন্য কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেইটে লিখা দেখা যায় উতলবুল ইলমা মিনাল মাহাদে ইলাল্লাহ দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো আল হাদিস কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেইটে লিখা দেখা যায় উতলবুল ইলমা ওয়ালাও কানা বিসিন চীন দেশে যাইয়া হইলেও জ্ঞান অর্জন করো আল আমার কথা হলো ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহামের বাণীকে হাদিস বলা হয় ঠিক না বেটি জি দুনিয়ার আর কোন বড় পন্ডিত জি এমরাউল কাইস নবী আমার ভেরা যত বড় পণ্ডিত হোক না কেন কারো কথাকে হাদিস বলা হয় না হাদিস বলা হয় একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাণীকে কি বলা হয় হাদিস বলা আল্লাহ আকবর রসুল আকরম সাল্লাহ উম্মত যদি হইতে হয় তাহলে হুজুরে পাক সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসকে মানতে হয় যেহেতু কলমা পড়ছে কলমা হাদিস মানবে না তাহলে কলমা পড়াটা যথার্থ নয় কলমা পড়া যথার্থ হওয়ার জন্য কলমা পড়াটাকে যথার্থ সাবেক করার জন্য সাব্যস্ত করার জন্য নবীজির হাদিসকে অবশ্যই মানতে হবে আল্লাহ ঘোষণা দিলেন হেকমত নামের দৌলত আল্লাহ যাকে চান তাকে দান করেন কত বড় নিয়ামত কত বড় দৌলত এই হেকমত আমার ভাইরা দুস্ত আহবাব সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা হেকমত প্রাপ্ত হয় এই হেকমতের সম অর্থবহ আরো দুইটা শব্দ আছে একটা হলো আকাল আর একটা হলো এলেন এই এলেম শব্দটাকে অনুবাদ করতে যাইয়া কিছু কিছু মানুষ ভুল করে সাধারণ জ্ঞানে জ্ঞানীরা সাধারণ জ্ঞানের কেন্দ্রের গেইটে এই এলেমের অনুবাদ জ্ঞান দি করে রাখে মনে করে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম বুঝি ওই ইউরোপিয়ান পাশ্চাত্যের জ্ঞান অর্জন করার জন্য বলছেন দোলনা থেকে কবর পর্যন্ত যেই জ্ঞানের থিওরি হলো দেয়ার ইজ নো গড শুধুই জ্ঞানের দ্বারা অনুবাদ করা সঠিক নয় এলএম কে সংজ্ঞায়িত করতে হবে সংজ্ঞায়িত করতে হবে এলএম ওই জ্ঞান কি বলা হয় যে জ্ঞান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আসমান জমিন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার বহু বছর আগে আল্লাহ পাকের থেকে সরাসরি ছাত্র হইয়া অর্জন করিয়া উম্মতের কাছে পৌঁছাই আসেন সেই জ্ঞানের নাম এলেন আলোচনার মধ্যে আর একটু বুঝবেন আমি শুধু আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি এলেম মানি পয়গাম্বরি জ্ঞান এবার একটু সহজে গেল না এলেম মানি কি সবাই বলেন সবাই কথা কয় না মানুষ এগুলা এলেন মানে কি ফয়গম্বরী গিয়া জি না সন্দেহ আছে কেন সন্দেহ থাকলে আতুটাই দেখান এলেন মানি পয়গম্বরী জ্ঞান আর আকল মানি সাধারণ জ্ঞান আকল মানে কি সাধারণ জ্ঞান আকলটা আবার দুই ভাগে বিভক্ত একটা আকলে মাস আর একটা আকলে মাস একটা পার্থিব জীবনকে সুসজ্জিত করার জ্ঞান আর একটা পরজীবনকে সুসজ্জিত করার জ্ঞান তো যেমন ভাবে একটা শব্দ এলেন একটা শব্দ আকল একটা শব্দ হেকমত এই হেকমত শব্দের অর্থ কি জানেননি আমাদের দেশে বুদ্ধি কয় না বুদ্ধি বুদ্ধি বুদ্ধি এই হেকমত শব্দের অর্থ হইল বুদ্ধি কি সমস্যা হ্যাঁ আচ্ছা বসান বসান আপনারা বসান এই বাচ্চা এই এটা ইয়ে তো চতুর্দিকে খোলা তো এই ইঁদুর একটা কোন দিক থেকে আসি ঢুকছে আর ইঁদুর না হই আর জিনও হইতে পারে কিন্তু সাবধান বসেন সবাই এই বাচ্চা বস বস আবার জিন না হই আর শয়তানও হইতে পারে কারণ দিনই আলোচনা চলতেছে তো জরুরি আলোচনা এই আলোচনা শেষ পর্যন্ত যদি সমাপ্ত হয় এবং সবাই যদি বুঝি ফেলে তাহলে শয়তানের মুখে দুলাবালি পড়বে হেকমত শব্দের অর্থ কি সবাই বলেন বুদ্ধি এই আমাদের দেশে মানুষ যেটা একটু চিন্তা ভাবনা করি কথা কয় একটু বুদ্ধি শুদ্ধি খাটাই কাজ করে তো আরেকজনে মানুষ এটারে কয় তুই বড় হেকমতি লোক তুই বড় হেকমতি লোক এই হেকমতি লোক অর্থ কি অর্থাৎ বুদ্ধিমান অর্থাৎ কি বুদ্ধিমান এবং আমাদের দেশের পরিবেশের মধ্যে বহুলভাবে প্রচলিত আছে বুদ্ধি শব্দটা এবং যাদের কাছে এই বুদ্ধি জিনিসটা থাকে তাদেরকে বুদ্ধিজীবী বলাও হয় ঠিক না বেটি এবং শুধু বলা হয় তা নয় বরং এই বুদ্ধিজীবীদের মরণের পরে তাদের জন্য পার্সোনাল প্রাইভেট একটা গোরস্থানও আছে ঠিক না ব্যাটি কাদের জন্য বুদ্ধিওয়ালাদের জন্য কাদের জন্য বুদ্ধিওয়ালাদের জন্য এখন কোরআন শরীফের আয়াতের তাফসিরের আলোকে আমি আজকে আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই যে প্রকৃত পক্ষে আসলে বুদ্ধিওয়ালাকে কারা প্রকৃত পক্ষে আসলে বুদ্ধিওয়ালা কারা এই শিক্ষিত ভাইয়েরা আমার স্যারেরা এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা যারা আছেন স্যাররা যারা আছেন আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আমার কথা ইলিগেল হয় আমাকে বুঝাই দিবেন ইন্টারতে একটা সিলেবাস আছে কিনা জি জি এইটা পুরা পিরিয়ড পড়েই পরীক্ষা দিয়া পাশ করলে ওই মানুষটাকে ইন্টার পাস বলে ডিগ্রির একটা সিলেবাস আছে এইটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে তাকে গ্রাজুয়েট বলে এমবিবিএস এর একটা সিলেবাস আছে এইটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে তাকে এমবিবিএস ডাক্তার বলে ইঞ্জিনিয়ারিং এর একটা সিলেবাস আছে এটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে লোকটাকে ইঞ্জিনিয়ার বলে এল এল একটা সিলেবাস আছে এটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে লোকটাকে উকিল বলে জি জি ঠিক না আচ্ছা আমাকে আপনারা বুঝি থাকলে একটু বলেন তো কোন সিলেবাস কোন ইউনিভার্সিটিতে পড়লে পরীক্ষা দিলে পাশ করলে বুদ্ধিজীবী হওয়া যায় সেই সিলেবাসটা কি এবং কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়ায় আমারে একটু দেখাই দেন যদি দেখাই দিতে পারেন তৈরি আমি বুড়া কাড়ালে হইলেও এই বৃদ্ধ বয়সে হইলেও একটু বুদ্ধিজীবী হওয়ার জন্য ওই কোর্সে একটু ভর্তি হব এবং পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করব স্যাররা বলেন না একটু ছাত্র ভাইয়েরা আছে এমন কোন সিলেবাস আছে যে সিলেবাস পড়ি পরীক্ষা দিয়ে বুদ্ধিজীবী হওয়া যায় নাই তো তাহলে বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠিটা কি বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠিটা কি একটা মানুষ কিভাবে বুদ্ধিজীবী হইতে পারে এমনও তো হইতে পারে যে আমি একজনকে বুদ্ধিজীবী বলি মানি জানি ঘোষণা করি অথচ এরকম আরো দশজন বুদ্ধিজীবী আড়ালে রইয়া গেছে হইতে পারে না বুঝা গেল পক্ষে বুদ্ধিজীবী হওয়ার আসলে কোনো মাপকাঠি এমন আছে বলিয়া মনে হয় না আছে বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠি আছে আল্লাহ আলমিন বলেন মন্দা বুদ্ধিজীবীকে আরবিতে হাকিম বলা হয় কি বলা হয় হাকিম এবং তার বুদ্ধিটাকে হেকমত বলা হয় এই হেকমত যার কাছে থাকে তাকে হাকিম বলা হয় সে বুদ্ধিজীবী এখন কোরআনের তাপসির দেখতে হবে যে হেকমত কাকে বলে যে হেকমত পাইলে লোকটা বুদ্ধিজীবী হইতে পারে আপনারা এই বুদ্ধিজীবীর পরিচয় জানতে তৈরি আছেন তো ইনশাল্লাহ এখনো আলোচনা শুরু করিনি জি তৈয়ার আছেন ইনশাল্লাহ খুব মনোযোগ লাগবে এই শুরু এই শুরু আল্লাহাক প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে তার পার্থিব জীবন পরিচালনা করার জন্য তিনটা তিনটা মৌলিক শক্তি দিয়া থাকেন কয়টা শক্তি তিনটা তিনটা এক নম্বর শক্তির নাম ইসলামী সায়েন্সের পরিভাষায় কৌয়াতে আকলিয়া দুই নম্বর শক্তির নাম কৌয়াতে সাহাবিয়া এটা যদি পার্থিব জীবন পরিচালনা করার জন্য হতো এটা যদি পার্থিব জীবনের উন্নয়নের জন্য হতো এটা যদি পার্থিব জীবনকে সুসজ্জিত করার জন্য হতো তাহলে আমার কাছে প্রমাণ আছে আমার বাড়ির পার্শ্ববর্তী যে হাই স্কুল ওই হাই স্কুলের head sir M A M Ed pass M M Ed high স্কুলটার প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি প্রধান শিক্ষক এবং ওইখান থেকে উনি রিটায়ার করছেন ভদ্রলোকের কোনো ছেলে মেয়ে নাই রুজি করছেন স্বামী স্ত্রী দুজন খাইছেন ছেলেও নাই মেয়েও নাই ব্যালেন্সও নাই জায়গা জমিনও নাই এখন রিটায়ার করার পরে এখন তো আর টাকা নাই এখন একটু হিমশিম খাইতেছে ফ্যামিলি মেম্বার কয়জন কয়জন দুইজনের একটা ফ্যামিলি মেম্বার নিয়েও সার হিমশিম খাইতেছে কারণ ব্যালেন্স নাই তো আমার বেহরা দোস্ত আবাব এই হেড স্যারের এই ছাত্র আমার এলাকার ছেলে তার আব্বা শিল্পপতি কোটিপতি ঢাকায় ব্যবসা আছে এই হাই স্কুলে পড়ার সময় ক্লাস এইট পাশ করার পরে যখন দুষ্টামি করে চতুর্দিকে ঘোরাঘুরি করে লেখাপড়া করে না ক্লাস এইট পাশ করার পরে আব্বাই নিয়ে তাকে ব্যবসায় জড়াইয়া দিছে এতটুকু পর্যন্ত ছেলের লেখাপড়া অষ্টম শ্রেণী পাশ এর উপরে আর লেখাপড়া করতে পারে নাই কিন্তু বাবার ব্যবসা যেহেতু কোটি টাকার ব্যবসা বান্ডিল ছাড়া চলে না লেখাপড়া অষ্টম শ্রেণী হলে কি হবে তার বাবার তো কোটি কোটি টাকার ব্যবসা অতএব ফ্যান্টের এই পকেটে দুই বান্ডিল ওই পকেটে দুই বান্ডিল টাকা ছাড়া পলা রাস্তায় উঠে না কোরবানির সময় টাকা থেকে বাড়িতে গেছে হঠাৎ মেইন রোডের উপরে হেড স্যারের সাথে দেখা রোডের মাঝখানে বসি স্যারকে কদম বসি করছে কদম বসি করিয়া জিজ্ঞেস করে স্যার কেমন আছেন স্যার পায় বাবা ফাইন্যান্সিয়াল বড় প্রবলেমে আছি যদি পারিস আমার দিকে খেয়াল করিস সঙ্গে সঙ্গে ছেলে মানিব্যাগ বাইর করি মানিব্যাগের থেকে পাঁচশত টাকার চারটা নোট অর্থাৎ দুই হাজার টাকা স্যারের হাতের মধ্যে গুঁজে দিলেন আর স্যার কিচ্ছু বলা ছাড়া নির্দিদায় দুই হাজার টাকা পকেটে গুঁজে নিলেন আমাকে একটু বলেন না ভাইয়েরা দোস্ত আবাবেরা এই অষ্টম শ্রেণী পাশ ছেলেটা স্যারের ছাত্র হওয়ার তো উপযুক্ত না এই স্যারের অনেক ছাত্র তো সচিব আছে ইঞ্জিনিয়ার আছে কাস্টম অফিসার আছে অষ্টম শ্রেণী পাশ একটা ছাত্রের কাছে sir M A M Ed pass হইয়া ফাইন্যান্সিয়াল একটু দেখার জন্য কিভাবে বললেন আমার ভাইয়েরা দোস্ত আবাব বোঝা গেল এই যে আমরা লেখাপড়া করি জ্ঞান অর্জন করি এই জ্ঞান এটা দুনিয়ায় সুন্দর করার জন্য দুনিয়ায় উন্নয়ন করার জন্য আমি আরো একটু বাড়াইয়া বলবো ভাইরা আমাদের দেশে যে সচিব মহোদয়গণ আছেন এক একজন সচিব বিসিএস অফিসার বিসিএস পাশ করার পরে সর্বপ্রথম উপজেলা ম্যাজিস্ট্রেট অথবা ও পদে চাকরিতে নিয়োজিত হন এরপরে প্রমোশন হইতে হইতে হইতে হইতে এডিসি থেকে এডিসি জেনারেল থেকে ডিসি থেকে সরকার নিয়ে সচিবালয়ে সহকারী সচিব বানাইয়া দে আস্তে আস্তে উন্নতি পাইতে পাইতে সচিব পর্যন্ত পৌঁছায় প্রত্যেকটা প্রমোশনে দেশের বাইরে জাপান ইত্যাদি কান্ট্রিতে দুই দুই মাসের প্রশিক্ষণে যায় উইথ ফ্যামিলি আমার বেহরা দোস্তাবাব এত বড় শিক্ষিত একটা মানুষ বেতন কত পায় মাসে কত টাকা খরচ করে আর আমাদের দেশের যে সমস্ত এমপি মহোদয়গণ আছেন উনাদের লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা একজন সচিবের থেকে অনেক ডাউন কিন্তু মাসিক পারিবারিক খরচ যেটা একজন সচিবের থেকে তিন গুণ বেশি ঠিক না ব্যাটি তাহলে বোঝা গেল এখানে উচ্চ শিক্ষিত হইলেই যে দুনিয়াতে বেশি টাকা খরচ করা যাবে উচ্চ শিক্ষিত হইলেই যে রুমের মধ্যে এসি মেশিন লাগানো যাবে এমনটা নয় আমার বেহরা দুস্তাবাব আরো একটু পরীক্ষা করে আপনারা দেখবেন এই ঢাকা শহরে নারায়ণগঞ্জ শহরে নরসিংদী শহরে অনেক মহাজন আছে মহাজন ক্লাস ফাইভ পাস কোন রকমের নামটা দস্তখত করতে জানে অথচ উনার পাশে বসি উনার ম্যানেজারের চাকরি করতেছে একজন বিবিএ করা এমনকি সিএ করা একটা লোক চার্টার্ড অ্যাকাউন্ট করা বিবিএ করা এম করা পঞ্চাশ হাজার টাকা বেতনের ম্যানেজার মহাজনের পাশে বসে মহাজনের চাকরি করে মহাজনের অর্ডার ক্যারি করে যেটা বলে সেটা শুনতে হয় অথচ সেই মহাজনের বিদ্যা মাত্র ক্লাস ফাইভ কোন রকমের নামটা দস্তগত করতে জানে আমার বেহরা গুস্তাব ম্যানেজার সাহেবের বিয়ে করা ম্যানেজার সাহেব বিয়ে করা এই কথার অর্থ এই নয় ক্লাস ফাইভ পাস করা মহাজনের থেকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ঘাপলা মারি নিয়ে যাবে না পারবে না মহাজন ক্লাস ফাইভ পাস হইলেও দশটা টাকাও মহাজনকে ঘাপলা মারি নেওয়া যাবে না কারণ এই টাকা যিনি দিয়েছেন কিভাবে সংরক্ষণ করবেন সেই জ্ঞান আল্লাহ তাকে ভাবে দিয়ে রাখছেন যদিও সেটা আক্ষরিক জ্ঞান না হয় আমার বেহরা গুস্তাব আপনারা এলাকা ভিত্তিক যে সমস্ত সাল্লিশ দরবার হয় বিচার মজলিস হয় পঞ্চায়েত হয় এগুলোর মধ্যে দেখবেন অনেক সময় এলাকার অনেক মুরব্বী লেখাপড়া নাই কিন্তু বিচারের মজলিসে সাল্লিশে দরবারে ওনাদের মুখ থেকে এমন দামি দামি কথা বাইর হয় যেই দামি দামি কথাগুলোকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিনে করতে পারে না থানার ওসি সাহেব ডিনে করতে পারে না অথচ মুরব্বী কিন্তু লেখাপড়া নাই অথচ জ্ঞান গর্বমূলক কথা তার মুখ থেকে বাইর হয় কিভাবে আল্লাহ ফাকবুল আলমিন কয় দুনিয়ার মানুষেরা পার্থিব জীবন এটাকে পরিচালনা করার জন্য যে জ্ঞানের দরকার এই জ্ঞান তো আমি প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়া দিই এটার নাম জ্ঞান শক্তি এটার নাম কি জ্ঞান শক্তি আল্লাহ একটা ছেলে আব্বা লেখাপড়া করার জন্য দিছে ক্লাস টু তে পড়ে ক্লাস টু তে পড়তে পড়তে স্কুলে আর যায় না লেখাপড়া আর করে না আব্বাই জিজ্ঞাসা করে বাবার লেখাপড়া করবি না তুই কয় না কেন করবি না কয় আমি বুঝি না পড়া আমার মনে থাকে না স্যার ক্লাসের মধ্যে পড়া জিজ্ঞেস করলে আমি পারি না সেই কারণে স্যারে খালি মারে আমি মারও খেতে পারবো না লেখাপড়াও করতে পারবো না মনে থাকে না যেই ছেলেটা কয় ক্লাসের মধ্যে পড়া মনে থাকে না পড়া বুঝে না শেষ পর্যন্ত এই ছেলেটাকে একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি দেওয়া হয়েছে এই ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে কমপক্ষে তিন চার হাজার আইটেমের মাল আছে সবগুলা আইটেমের মূল্য এই ছেলে এটার মুখস্থ সব সবগুলো আইটেমের নাম এই ছেলে এটার মুখস্থ আমার বেয়েরা দোস্ত পরীক্ষা করে দেখেন আপনারা একটা আইটেম আপনি তাকে ধোকা দিয়ে আনতে পারবেন না সবগুলো আইটেমের মূল্য সে জানে যেই ছেলে এখানে লেখাপড়া পারে না বুঝে না মনে থাকে না কইয়া লেখাপড়া সারছে এখন সেই ছেলে কেমনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের দুই তিন হাজার আইটেমের মালের নাম মুখস্থ রাখে আর মূল্য মুখস্থ রাখে বুঝা গেল আক্ষরিক জ্ঞান যেটা সেটা এক জিনিস আর পার্থিব জীবন পরিচালনা করার জ্ঞান যেটা সেটা আরেক জিনিস এটা আল্লাহ ফাকবুল আলমিন দুনিয়ার মানুষকে জন্মগত ভাবে দিয়া দেয় যেই জ্ঞানের দ্বারা পার্থিব জীবন পরিচালনা করা হবে আসলে আক্ষরিক জ্ঞান যেটা আমরা অর্জন করি এটা দুনিয়ার জন্য নয় দুনিয়া কামানোর জন্য নয় দুনিয়ার উন্নতির জন্য নয় আক্ষরিক জ্ঞান অর্জন করা হয় যিনি আমাকে সৃষ্টি করছেন তিনার পরিচয় অর্জন করার জন্য আল্লাহ علم نبوت غیر علم عاشقی علم نبوت غیر علم عاشقی ما بقی طلبی سے بلی سے شفی علم بے دینا رہا کن جہل را حکمت مخا از خیالات و زنون اہل یونا دم مزن منہ اسے نہ بھولی گے سن ایک نمبر پاورن نمکی জ্ঞান শক্তি কি জ্ঞান শক্তি দুই নম্বর শক্তির নাম হলো কাম শক্তি তিন নম্বর শক্তির নাম হলো ক্রোধ শক্তি মোট এই তিনটা শক্তি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জন্মগত ভাবে দিয়ে রাখে বুঝছেন না বুঝেন না কয়টা শক্তি সবাই একটু কষ্ট করে বলেন কয়টা শক্তি এক নম্বর শক্তির নাম কি জ্ঞান শক্তি দুই নম্বর শক্তির নাম কাম শক্তি তিন নম্বর শক্তির নাম ক্রোধ শক্তি যদি বুঝি না কই উঠি যাইবেন তাহলে সারা জীবনের লাইফ হস্তাইবেন এই এই কথা কোথাও স্টাডি করি পাবেন না মনে রাখিয়ে আল্লাহ আমার ভাই রাজস্ত মানুষকে আল্লাহাক জন্মগতভাবে যে তিনটা পাওয়ার দেন শক্তি দেন এই তিনটা পাওয়ারের প্রত্যেকটা শক্তির মধ্যে তিনটা তিনটা স্তর আছে উগ্র স্তর নিম্ন স্তর মিডিয়াম স্তর ইসলামী পরিবেশ পরিভাষায় দরজায় মুফরেতা দরজায় মুফার্রেতা দরজায় মোতাবসিতা এই তিনটা তিনটা স্তর প্রত্যেকটা শক্তির মধ্যে আছে জ্ঞান শক্তির মধ্যে একটা উগ্র স্তর আছে একটা নিম্ন স্তর আছে একটা মিডিয়াম স্তর আছে কাম শক্তির মধ্যে এরকম তিনটা ক্রোধ শক্তির মধ্যে এরকম তিনটা আমার বেহরা দোস্তাবাব এই তিনটা স্তরের মধ্যে দুইটা স্তর অগ্রাহ্য আর একটা স্তর হল গ্রহণযোগ্য মিডিয়াম স্তর যেটা এটা গ্রহণযোগ্য এবার আসেন একটা একটা করে বুঝি জ্ঞান শক্তির মধ্যে যে তিনটা স্তর আছে এর উগ্র স্তরের নাম ইসলামী সায়েন্সের পরিভাষায় জোর বুঝা ইসলামী সায়েন্সের পরিভাষায় জ্ঞান জ্ঞান শক্তির উগ্র স্তরের নাম কি জোর বুঝা আমার ভাইরা এই জুরবুজা নামের জ্ঞান শক্তির স্তর এটা কি ও বেয়েরা বাবেরা আমার শিক্ষিত ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ভালো রকম বুঝেন ভালো রকম বুঝো মানুষ যে জ্ঞানের গবেষণা করে এই গবেষণার বস্তুগুলা দুই প্রকার কতগুলা বস্তু আছে মা ফল আকল আর কতগুলা বস্তু আছে মা তাহাতাল আকল কতগুলা বস্তু আছে মানুষের জ্ঞানের আওতাধীন আর কতগুলা বস্তু আছে মানুষের জ্ঞানের ঊর্ধ্বে ও বেরা দোস্তাবাব দুনিয়াতে যত মানুষ জ্ঞান অর্জন করে জ্ঞানী হয় এই মানুষগুলা যতগুলা বস্তু নিয়ে গবেষণা করবে এই বস্তুগুলা মানুষের মানবীয় জ্ঞানের আওতাধীন হইতে হবে মানবীয় জ্ঞানের আওতাধীন না হইয়া যদি মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু হয় এই মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়া একজন জ্ঞানী যখন গবেষণা শুরু করে তখন তার আকলে সেখানে ঠাই পায় না আকলে ঠাই পায় না উদাহরণস্বরূপ আমি ফাস্টফুড তিন আমি ফাস্টফুড পাঁচ ইঞ্চির একটা মানুষ বঙ্গোপসাগরের মধ্যে দাঁড়াইয়া যদি ফাঁওয়ার তালু দিয়া বঙ্গোপসাগরের তলা নাগাল পাইতে চাই এটা কেয়ামত পর্যন্ত সম্ভব না ঠিক তদ্রুপ মানুষের জ্ঞান শক্তি সীমিত এই সীমিত জ্ঞান শক্তি দিয়া মানুষের জ্ঞানের আওতার উপরের বস্তু নিয়া যখন গবেষণা শুরু করে আমার ভাইরা এটাকে জোর বোঝা বলে জ্ঞানের আওতার ঊর্ধ্বের বস্তু নিয়া গবেষণা করা আল্লাহ যদি থাকে মোটা না সিকন লম্বা না খাটক কতটুক লম্বা এখন কি করতেছে কালো না সুন্দর নাউজুবিল্লাহিমিন জালিক এই সমস্ত বস্তুগুলা নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের তলা যেমন নাগাল পাওয়া যায় না আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে গবেষণা করিয়া শেষ পর্যন্ত তলার খবর পায় না আমার ভাইয়েরা এই উগ্র জ্ঞানের গোষ্ঠী মানবীয় জ্ঞানের উর্ধের বস্তু নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত দেয়ার ইজ নো গডে বিশ্বাসী হইয়া জাহান নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকে না কথা বুঝাইতে পারছি নি যান এইবার বুঝি থাকলে বলেন জ্ঞান শক্তির উগ্র স্তর যেটাকে জোর বলা হয় অর্থাৎ মানবীয় জ্ঞানের উর্ধের বস্তু নিয়ে গবেষণা করা এইটা মানুষের জন্য গ্রহণযোগ্য না অগ্রাহ্য বুঝি বলে গ্রহণযোগ্য না অগ্রাহ্য এই যত নাস্তিক মনোভাবাপন্ন মুসলমানের বাচ্চারা আছে দেয়ার ইজ নো গডে বিশ্বাস করে নামাজ কেন রোজা কেন দিন কেন ধর্ম কেন কোরআন কেন এই সমস্ত কথা যারা বলে এরা প্রায় সবাই এই মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তলার নাগাল না পাইয়া নাস্তিকতা পোষণকারী জোশ হ্যাঁ, জ্ঞানের এই স্তর গ্রহণযোগ্য না অগ্রাহ্য জ্ঞানের আর একটা স্তর আছে নিম্ন স্তর এটাকে বলা হয় জেহেল এটাকে কি বলে জেহেল জেহেলের বাংলা হলো মূর্খতা জেহেলের বাংলা কি মূর্খতা এখন বুঝেন আমরা মূর্খতা বলতে কি বুঝি আমার বেহরা দোস্ত আমরা তো মূর্খতা বলতে বুঝি একটা মানুষের কাছে আক্ষরিক জ্ঞান না থাকা নাম দস্তখত করতে না জানা চিঠিপত্র পড়তে না পারা লিখতে না পারা পেপার পত্রিকা পড়তে না পারা লিখতে না পারা এইটাকে আমরা মরুক্ষতা বুঝি আমরা ভুলের মধ্যে আছি আসলে এইটার নাম মরুক্ষতা না মরুক্ষতার আরেকটা ডেফিনেশন আছে আরেকটা সংজ্ঞা আছে আমার থেকে শোনেন মরুক্ষতা কাকে বলে আমার ভাইরাজ সাহাব কোনো গোলাম কোনো কর্মচারী কোনো চাকর তার মনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয় এই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আসেনি কারো না কারো চাকর না দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কারো না কারো চাকর না কারো না কারো কর্মচারী না কারো না কারো অধীনস্থ না এমন কোন মানুষ আছে না আমার ভাইয়েরা দুস্তাবাব দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো অধীনস্থ কারো না কারো কর্মচারী কারো না কারো চাকর কারো না কারো গোলাম কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করে কারো না কারো অর্ডার কেরি করে আমার ভাইরা কথা কাকে বলে এই সমূহ গোলামজন এই সমূহ জন এই সমূহ কর্মচারীজন তার মুনিবের হুকুম পালন করতে যায়া যেই সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা আমার অবস্থা একটা ছেলে মুদি দোকানে চাকরি করে কি দোকানে মুদি দোকানে ক্লাস ফাইভ পাস করছে বাপের রিক্সা চালায় আর তৌফিক নাই উপরের দিকে ছেলেটারে আর পড়াইতে পারে নাই মুদি চাকরিতে ঢুকাইয়া দিছে এখন মুদি সে চাকরি করে চাকরি করতে করতে করতে করতে পাঁচ হাজার টাকা বেতন হয়েছে সাত হাজার টাকা বেতন হয়েছে এক সময় মালিক তাকে পছন্দ করে মালিক তাকে বিশ্বাস করে বিদায় ক্যাশের সাবিল ছড়া পর্যন্ত তাকে দিয়া বাড়িতে চলে যায় আমার বেহরার দোস্তা বাবেরা কিন্তু ছেলেটার এডুকেশনাল পজিশন মাত্র ক্লাস ফাইভ পাস এখন এই যে তার কাছে শিক্ষা নাই তার কাছে জ্ঞান নাই তার সে মূর্খ ছেলেটা ক্লাস ফাইভ এটা কি শিক্ষা আমার বেহরা দোস্ত আবার আসলে সেটা মূর্খতা না কারণ এই ছেলেটা যেই কাজ করে যেই মালিকের কাজ করে মশারির ডাউলের ফোটলা কেমনে বান্দা লাগে খেসারির ডাউলের ফোটলা কেমনে বান্দা লাগে পেঁয়াজের ফোটলা কেমনে বাঁধে চিনির ফোটলা কেমনে বাঁধে কেমনে বাঁধলে চিনি আর লবণ আর মশারির ডাউল ফুরফুর করিয়া পড়িয়া যাবে না এই ফোটলা বান্দার পদ্ধতিটা জানার নাম জ্ঞান আর এই ফোটলা বান্দার পদ্ধতি জানা না থাকার নাম মূর্খতা এই জন্য একজন গ্রাহককে মশারির ডাউলের পোটলা বান্দি দিছে নিচে দিয়ে হুর হুর করে মশারির ডাউল পড়ে যায় কয় কিরে ভাই কি ফোটলা বানলেন কয় এদিকে মালিকে ক্যাশের থেকে ডাক দিছে এদিকে ঠাস দিছে এক চটকারা কে কি ফোটলা বানছ কি ফোটলা বানছ বুঝি থাকলে বলেন এই যে চটকানা টাকাইল কিসের কারণে মুরুক্ষতার কারণে কিরকম মুরুক্ষতা সে ফাইল সাইন করতে পারে নাই ফাইল সাইন করতে পারে নাই না বিল্ডিং এর এস্টিমেট বুঝে নেই না এতে ওই যেই কাজ সে করে মশারির ডাউলের যে সেটা ঠিক হয় নাই এই মুরুক্ষতার কারণে খাইছে যদি ঠিক মতে বান্ধা হইতো ডাউল নিচের দিকে ফুরফুরাইয়া না তাহলে খাইতো না বোঝা গেল আমার বেরা সব মানুষ করতে হবে করতে হবে এম এ পাশ করতে হবে টাইটেল পাশ করতে হবে মহাদ্দেশ হইতে হবে মুক্তি হইতে হবে এটা জরুরি কিছু না যে যেই মুনিবের কাজ করে ওই মুনিবের হুকুম পালন করতে যায় যেই সময় সমস্যার সম্মুখীন হয় ওই সমস্যার সমাধানের জ্ঞান যদি তার কাছে না থাকে সেটার নাম মরুক্ষতা সেটার নাম কি এইবার বুঝি থাকলে বলেন সারা দুনিয়ার মানুষ যারা মানে তারাও যারা মানে না তারাও যারা স্বীকার করে তারাও যারা স্বীকার করে না তারাও সারা দুনিয়ার মানুষ এক মনিবের গোলাম কিনা হ্যাঁ? এক মনিবের মনিবেটার নাম কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা দোস্ত সবাই আমাকে একটু হাত উঠাইয়া দেখাবেন আমরা যে সেই আরশোওয়ালা খোদার গোলাম আমাদের সকলের মনিব আল্লাহ এই কথা আমরা সবাই মানি কিনা মাশাআল্লাহ হাত নামান যদি মানেন আমরা যে একজনের গোলাম তাহলে মনে রাখবেন গোলাম কোনোদিন অহংকার করতে পারে না গোলাম কোনদিন অহংকার করতে পারে না যখনই আপনার নফস যখনই আপনার মন আপনাকে উস্কাইয়া দিবে অহংকার করার জন্য বড়ত্ব দেখানোর জন্য তখনই আপনি নত হয়ে আল্লাহ দরবার দোয়া করবেন বড়াই নফস কি খায় সহায় আফসোস টাকা পরসে বাঁচা মুঝকো খুদায়া বড়াই কি নেই हमको জরুরত গোলাম আপনা বানা মুঝকো খুদায়া আল্লাহ অহংকার বড়ত্ব আমার মনের চাহিদা আমি চাই চাই না রব্বুল আলমিন অহংকার বড়ত্ব আমাকে অহংকার বড়ত্ব থেকে তুমি মুক্ত করে দাও আমাকে অহংকার বড়ত্ব থেকে পবিত্র করে দাও মাওলায় কারিম অহংকার বড়ত্ব না দিয়া আমাকে তুমি গোলাম হিসাবে কবুল করিয়া লও তোমার গোলামিটা আমাকে দান করো বুঝে থাকলে বলুন আমরা সবাই আল্লাহ পাকের গোলাম কিনা এখন আল্লাহ পাকের গোলাম আমরা গোলাম হইয়া মুনিবের যে আদেশগুলো পালন পালন করার জন্য আমাদের উপরে নির্দেশ আছে এই নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ যেটা সেটার নাম হলো ফাঁসওয়াক্ত নামাজ সেটার নাম কি আমরা যেই মুনিবের গোলাম সেই মুনিবের আমাদের উপরে যে নির্দেশ আছে এই নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো পাঁচ নামাজ এখন পাঁচ নামাজ আদায় করার জন্য আমরা আল্লাহ একবার আমরা বাউন আমরা বাধ্য আল্লাহ পাকের পালন করার জন্য যেহেতু আমরা গোলাম সেহেতু পাঁচ নামাজ পড়তে আমরা সবাই বাধ্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান কলুগুলা বুঝি কি বুঝি না জানি না কিন্তু পাঁচ নামাজ পড়তে রাজি না আমার বেহরা দোস্তা দোস্তাব এই যে ফাঁসওয়াক্ত নামাজ মুনিবের সবচেয়ে বড় হুকুম এই বড় হুকুমটা পালন করতে গেলে আপনার জন্য কতগুলা বাইন্ডিং আছে নামাজের বাইরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাইরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজ নামাজের জায়গা পাক আছে না নাই বলেন শরীর পাক কাপড় পাক এক নম্বরে হলো শরীর পাক লাগবে শরীর পাক হওয়া ফরজ নামাজ আদায় করার জন্য এখন শরীর পাক করতে গেলে ছোট নাপাকির থেকে শরীর পাক করলে করলে উজু করলে চলে আর বড় নাফাকির থেকে শরীর পাক করতে গেলে গোসল করা লাগে যেটাকে ফরজ গোসল বলা হয় আমার বেহরা দোস্ত আবাব ফরজ গোসলের মধ্যে কয়েকটা ফরজ আছে তিনটা ফরজ আছে এই তিনটা ফরজ যদি কেউ আদায় না করে দুই ঘন্টা ঝর্নার নিচে যদি দাঁড়িয়ে থাকে খোদার কসম ফরজ গোসল আদায় হবে না তার শরীর পাক হবে না এখন একজন ইঞ্জিনিয়ার সাহেব একজন ডাক্তার সাহেব একজন ডক্টর সাহেব একজন উকিল সাহেব ডিগ্রি তো শেষ নাই সব ডিগ্রি অর্জন করছে সব ডিগ্রি অর্জন করছে কিন্তু গোসলের মধ্যে কয়ে ফরজ জানে না বুঝে থাকলে বলুন না ইনসাফের সাথে ওই ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব বৈজ্ঞানিক সাহেব আসলে কি জ্ঞানী না মূর্খ Oh! লক্ষ কি কারণে ওই মনিবের হুকুম পালন করতে যাইয়া যে সমস্যার সম্মুখীন হয়েছে পবিত্রতা অর্জনের সম্মুখীন হয়েছে সেই পবিত্রতা অর্জনের পৃথিবী তার জানা এবার বুঝলেন তো জাহেল কারে কয় বুঝে থাকলে বলুন এই জাহেল অর্থাৎ জ্ঞান শক্তির সর্বনিম্ন স্তর যেটা এটা গ্রাহ্য না অগ্রাহ্য আমার বেগরা দোস্ত আবাব বিপরীত বস্তুর দ্বারায় বস্তু যায় বিপরীত বস্তুর দ্বারায় বস্তু যায় জেহেলের যখন বুঝলেন সঙ্গ যখন বুঝলেন এর দ্বারা বুঝলেন এলেন কাকে বলে ওই মুনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয় ওই সমস্যার সমাধানের জ্ঞান এর নামে এলেন জ্ঞানের নাম কি এলেম যার কাছে গোসলের তিন ফরজ জানা নাই তার কাছে মূর্খতা পক্ষান্তরে যার কাছে গোসলের তিন ফরজ জানা আছে তার কাছে এলেম আছে তার কাছে কি আছে এলেম আছে তাহলে বুঝেন জ্ঞান শক্তির স্তর যেটা আল্লাহ একবার জোর বুঝা সেটাও অগ্রাহ্য নিম্ন স্তর যেটা মূর্খতা এটাও অগ্রাহ্য মিডিয়াম স্তরের নাম হইল এলেম এই এলেম হইল পাইগাম্বরী জ্ঞান এটাই হলো গ্রহণযোগ্য এটাই কি গ্রহণযোগ্য আমার ভাইয়েরা দুষ্ট আবাব মনোযোগ আসেনি আরে ভালো লাগে যে আপনাদের কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কেন উনারা আমারে বসাইছে দেরি করি এক ঘন্টা হয়েছে মাত্র কিন্তু আমার পরেও আমার বন্ধুবার শেখুল হাদিস হজরতুল আল্লামা হজরত সাহেব উপস্থিত আছেন উনিও তো বয়ান করবেন এরপরে আপনারা যাই আবার ফজরের নামাজও করতে হবে না এই জন্য এই জন্য কথাকে আমি লম্বা করতেছি না হ্যাঁ আমার উৎসবের কাছে কে আসেন হুজুরকে আস্তে আস্তে স্টেজের দিকে নিয়ে আসেন আমি কিন্তু রাত্রের বারোটার পরে মাহফিল চলুক বয়ান চলুক এটার পক্ষে না কারণ ফজরের নামাজ পড়া যায় না যে এই মাহফিলের দ্বারা ফজরের নামাজ নষ্ট হয় এই মাহফিলের কোনো যুক্তি নেই মোট কয়টা শক্তি তিনটা দুই নম্বর শক্তিটার নাম হলো কাম শক্তি কৌয়াতে সাহাবিয়া কৌয়াতে সাহাবিয়ার উগ্রস্তর যেটা এটাকে বলা হয় সবাসত এটাকে কি বলা হয় এই স্তরে যেই মানুষ বাস করে এটাকে বলে মানে কি অপবিত্র চরিত্রের অধিকারী অপবিত্র চরিত্রের যেদিকে যেদিকে মনে চায় সেদিকে তাকায় যেদিকে মনে চায় সেদিকে তাকায় যার সাথে মনে চায় তার সাথে কথা কয় যেখানে মনে চায় সেখানে যৌন পিপাসা নিবারণ করে তার নাম হবিস তার নাম কি হবিস অত্র অপবিত্র চরিত্র ধারণকারী আমার ভাইরা বুঝে থাকলে বলুন এই কৌয়াতে সাহাবিয়া তথা কাম শক্তির এই স্তরটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য অগ্রাহ্য এর নিম্ন স্তর যেটা এটাকে বলা হয় খানা অর্থাৎ অপুরুষত্ব যার কাছে পুরুষত্ব শক্তি নাই এই স্তরে যারা বাস করে তাদেরকে বলে কুঞ্চা কুঞ্চা আমার উদ্দেশ্যে কয় কি কয় হিজলা বাপে মেয়ে বিয়ে করাই দিছে দাদি আর নানি হইয়া বাসর ঘর সাজাইছে কি সুন্দর রাত্রের বারোটার সময় এসে নাতি কয় দাদু আমার একটা বালিশ দিও কয় কি জন্য কয় আমি একটু কাচারি ঘরে যেতেছি ডেইনি ঘরে শোয়ার জন্য কয় কি দামি সেনা আমার বেহরা দোস্ত আবাব তাহলে বোঝা গেল কাম শক্তির এই স্তর এটা অগ্রাহ্য উগ্র স্তর অগ্রাহ্য নিম্ন স্তর অগ্রাহ্য মিডিয়াম স্তর যেটা এটার নাম হলো ইকফত ইকফত অর্থাৎ পবিত্রতার স্তর এই স্তরে যে মানুষ বাস করেন তাকে বলা হয় আফিফ অর্থাৎ পবিত্র চরিত্রের অধিকারী এইটা হলো গ্রহণযোগ্য আরেকটা শক্তির নাম হলো কৌয়াতে গজবিয়া ক্রোধ শক্তি রাগ শক্তি যেটাকে বলা হয় এই কৌয়াতে গজবিয়া উগ্র স্তরকে ইসলামী সাইন্সের পরিভাষায় বলে তাহা উর উগ্র রাগ উগ্র রাগ মাথা খারাপ হইলে নিজের ঘরের শোকেস নিজে ভাঙ্গি চুরি সিরামিক সরঞ্জাম কাজ প্লেট জগ গ্লাস সব ভাঙ্গি চুর মার করে ফেলায় এমনকি বউয়ের সহ তালাক দিয়ে বসে থাকে কিছুক্ষণ পরে এবারে সাতটা ছেলে মেয়ে হুজুর ঠিক করে এরকম রাগি আছে না নাই বুঝি থাকলে বলেন রাগের এই স্তরটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য অগ্রাহ্য এটাকে তাহবুর বলা হয় এই রাগ যে মানুষের কাছে থাকে সে অন্য মানুষের উপরে ভাবে নির্যাতন করে ভাবে জুলুম করে নিজের ছেলে নিজের মেয়ে নিজের ম্যাডামে কান দড়ি উঠায় আর বসায় হেতে কিচ্ছু কয় না কিচ্ছু কয় না খালি ম্যাডামে এটা গেলে ঠান্ডা হয়ে যায় সাপ সাপের কাছে এর বেশি আর রাগ নাই বুঝে থাকলে বলেন এই জাতীয় বুঝদিলি কাপুরুষত্ব এইটাও কি গ্রহণযোগ্য না অগ্রাহ্য আমার বেহরাজ এই রাগ শক্তির মিডিয়াম স্তরের নাম হলো সুজাত রাগ শক্তির মিডিয়াম স্তরের নাম কি সুজা বীরত্ব বীরত্ব কাকে বলে আমার কিতাব আপনারা দেখেন বীরত্ব কাকে বলে বীরত্ব বলা হয় অন্যায়ভাবে কেউ যদি আমার অধিকার হরণ করতে চায় আমি সেখানে রাগ শক্তি প্রয়োগ করিয়া আমার লিগেল অধিকারকে সংরক্ষণ করতে পারি লিগেল অধিকারকে সংরক্ষণ করতে পারি এবং আমার বেয়েরা দুস্তাবাব অন্য কোন মানুষ যদি আমার উপরে অন্যায় করে আমি তার অন্যায়টাকে মাপকাঠির মধ্যে আইনা যেই পরিমাণ অন্যায় করে সেই পরিমাণ প্রতিশোধ নিই এর চেয়ে বেটি বেশি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি না তার নাম বীর যদি এর চেয়ে বেশি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তার নাম জালেম তার নাম কি জালেম আমার ভাইয়েরা দুস্তাবাব এখন বর্তমান দুনিয়াতে তো বিরক্ত হলো দুর্বলের সবলে দুর্বলের উপরে অত্যাচার করার নাম বিরক্ত যেমনি ভাবে মায়ানমারের মুসলমানদের উপরে তথাকথিত সেই বুদ্ধরা জালেমারা অত্যাচার চালাইতেছে না শিশু না নারী না আল্লাহ একবার আমার ভাইয়েরা দুস্তাবাব শরীরের যাবে মায়ানমারের বিরুদ্ধে সুচির বিরুদ্ধে প্রতিবাদ করুন নতুন আল্লাহর কাছে টাকা থাকবে টাকা থাকবেন আল্লাহর কাছে কথা শুনেন ফিনিশিং শক্তি কটা জ্ঞান শক্তি কাম শক্তি ক্রোধ শক্তি তিন তিনটার মধ্যে প্রত্যেকটার মধ্যে তিনটা তিনটা স্তর আছে না মোট কয় স্তর নয় স্তর নয় স্তরের মধ্যে ছয়টা স্তর হলো অগ্রাহ্য আর প্রত্যেকটার মিডিয়াম স্তর হলো গ্রহণযোগ্য জ্ঞান শক্তির এলেন জ্ঞান শক্তির এলেন কাম শক্তির পবিত্র চারিত্রিক পবিত্রতা আর ক্রোধ শক্তির সুজাত বীরত্ব এলেন ইফত সুজা পয়গাম্বরী জ্ঞান চারিত্রিক পবিত্রতা এবং লিগ্যাল অধিকার সংরক্ষণের রাগ এই তিন জিনিসের সমন্বিত নাম হেকমত তিন জিনিসের সমন্বিত নাম কি হেকমত অতএব যেই হেকমতকে বুদ্ধি বলা হয় যেই হেকমতওয়ালাদেরকে বুদ্ধিওয়ালা বা বুদ্ধিজীবী বলা হয় তাদের কাছে অবশ্যই পয়গম্বরি জ্ঞান থাকতে হবে তাদের কাছে অবশ্যই চারিত্রিক পবিত্রতা থাকতে হবে তাদের কাছে অবশ্যই লিগ্যাল অধিকার সংরক্ষণের মতো বীরত্ব থাকতে হবে আমার ভাইরা দুস্তবাব যেই মানুষের কাছে পয়গম্বরি জ্ঞান থাকে না সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না যার কাছে খামুশ যার কাছে চারিত্রিক পবিত্রতা থাকে না সে কোনোদিন বুদ্ধিজীবী হইতে পারে না যে অন্যের উপরে অত্যাচার করে সে কোনোদিন বুদ্ধিজীবী হইতে পারে না ওয়া আখিরু দাওয়ানা